ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد والسلام على رسول الله সম্মানিত মুসলিম সমাজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব সেই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস নম্বর ছ হাজার চারশো পঁচাত্তর এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটি আপনি পাবেন সম্মানিত ভাইরা আমার এই হাদিসটি হল এমনই একটি হাদিস যে এতে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ইমানের দোহাই দিয়ে বা ইমানের উল্লেখ করে আমাদেরকে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে হাদিসটি আপনাদের সামনে পাঠ করতে চাচ্ছি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه রবাহুল ইমামুল বুখারি ফি সাহিহা সম্মানিত মুসলিম সমাজ এই হাদিসের ভাবার্থ হচ্ছে এই যে আবু হরিয়াল্লাহ তাল আনহ হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিশ্চয় বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে না চুপ থাকে রসুল্লাহাম আরো বললেন যে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন নিজের প্রতিবেশীকে কষ্ট না দেই এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার অতিথির সেবা করে সম্মান করে হাদিসটি বোখারি শরীফে আছে বললাম যে এই হাদিসের দ্বারা উপদেশ পেলাম আমরা যে আমাদের জীবের কন্ট্রোল করা দরকার আমরা যখন কথা বলবো মঙ্গলদায়ক কথা বলবো কল্যাণদায়ক কথা বলবো যাতে মানুষের মধ্যে শান্তি আসবে অশান্তি যেন না আসে তাহলে যে কথার মধ্যে মঙ্গল রয়েছে সে কথাটি বলবো খারাপ কথা বলবো না যে কথার মধ্যে অশান্তি আসবে যে কথার মধ্যে অশান্তি সৃষ্টি হবে সে কথা বর্জন করব। তাহলে ভালো কথা কাকে বলে যেই কথাগুলি শরীয়ত সম্মত এবং সঠিক বুদ্ধির পরিপন্থী নয় সেগুলিকে ভালো কথা বলে আবার বলি যে যেই কথাগুলি শরীয়ত সম্মত এবং বুদ্ধির সঠিক বুদ্ধির বিরোধিতা করে না সেটাকেই ভালো কথা বলা হয় সুতরাং আমরা ভালো কথা বলবো ইমানের কথা ইসলামের কথা ইসলামের রীতি নীতি বিধি বিধানের কথা সমাজের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই কথা মানুষের উপকার কিসের দ্বারা করতে পারবো সেই চিন্তা সেই চিন্তা ভাবনা মানুষের উপকার কিসের দ্বারা করতে পারবো এই কথাগুলি আমরা বলবো যাতে মানুষের উপকার হবে এবং সম্মত বিষয় সেটাই হলো ভালো কথা কিন্তু গালি দেওয়া কষ্ট দেওয়া গিবোধ করা পরচর্চা করা চুগলখড়ি করা এগুলো ভালো কথা নয় বরং এগুলো কষ্টদায়ক কথা সম্মানিত ভাইরা আমার অনুরূপভাবে আমরা কোনো প্রতিবেশীকে কষ্ট দেব না প্রতিবেশীকে কষ্ট দিব না রসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখবে পরকালকে বিশ্বাস করবে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় সে প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক তার ধর্ম যেটাই হোক না কেন তাকে তার সন্তান সন্ততিকে তার বিবি বাচ্চাকে তার সাই সম্পত্তির কোনো ক্ষতি করব না বা তার বিবি বাচ্চাকে কষ্ট দিব না প্রতিবেশীর কোনো রকম ক্ষতি সাধন করব না বরং তার উপকার করব তার সহযোগিতা করব তার সঙ্গে থাকবো আমরা এটাই হচ্ছে ইসলামের শিক্ষা অনুরূপ ভাবে মেহমানের বা অতিথির আমরা সেবা করব তাকে অপমানিত করব না তাকে কষ্ট দিব না এটাই হচ্ছে ইসলামের উপদেশ তাহলে বুঝা গেল যে ইসলাম ধর্ম এমনই একটি ধর্ম যে এতে মানুষের মঙ্গল ছাড়া অমঙ্গল নেই কল্যাণ ছাড়া অকল্যাণ নেই মানুষ যখন সঠিক ইসলামের অনুগামী হতে পারবে তখন তার মধ্যে কল্যাণ বিরাজ করবে যে সমাজে ইসলামের প্রভাব থাকবে সে সমাজে কল্যাণ বিরাজ করবে কিন্তু যে সমাজে ইসলামী আদব কায়দা রীতি নীতি নিয়ম কানুন থাকবে না সে সমাজে অশান্তি প্রকাশ পাবে অশান্তি দেখা দিবে এখান থেকে আমি শেষ করলাম আকুল কৌলি হাদা ও আস্তাফরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালি সাহেব মুসলিম মুসলিমাত মিনকুল্লে দাম্বি ওয়া তুবিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া